إن الشرك لظلم عظيم আমি লুকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ করো যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল হে পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না যথার্থই শিরিক অনেক বড় জুলুম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু বছর লাগে তার দুধ ছাড়তে এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতা মাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তুমি তাদের কথা কখনই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেব يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আর লোকমান বলেছিল হে পুত্র কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন হে পুত্র নামাজ কায়েম করো সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقصد في مشئك واغضض من صوتك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 জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সকল জ্ঞানের অধিকারী